আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খৈরুসাদাখাতে মাকানা আলা বাহারে গিনান ওয়াবদা বিমান তাউল রওয়াহুল বুখারি ফি এই হাদিসটির অর্থ যে আবু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন যে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন অভাবমুক্ত অবস্থায় দান করাটাই হচ্ছে সর্বোত্তম দান তবে সর্বপ্রথমে তুমি তোমার নিজের পোষ্যবর্গের ভরণ পোষণের দায়িত্ব পালন কর এই হাদিসটি ইমাম বখারি রহমাতুল্লাহ আলে নিজ সহি গ্রন্থে উল্লেখ করেছেন হাদিস নম্বর দেখতে পারেন এক হাজার চারশো ছাব্বিশ এই হাদিসটি আমাদেরকে পারিবারিক বিষয়কে কন্ট্রোল করার উপদেশ প্রদান করে সুতরাং জেনে রাখা দরকার যে স্বয়ং দানকারী এবং তার পোষ্যবর্গ অভাবমুক্ত অবস্থায় থাকলে সে অন্য মানুষকে সাদাকা দান করতে পারে মানে যে ব্যক্তি দান করতে চাচ্ছে সে যেন নিজে খেয়াল রাখে যে তা দান করার পর সে যেন অভাবগ্রস্ত না হয়ে যায় লোকের কাছে যেন তাকে হাত পাততে না হয় সে নিজে এবং তার পোষ্যবর্গ তার পুলি আছে তার সন্তান সন্ততি আছে তার স্ত্রী আছে এদেরও হক আদায় করা ওয়াজেব এই হক আদায় করার পর যদি কেউ কিছু দান করতে চায় তাহলে দান করতে পারে এবং সেটা হচ্ছে উত্তম দান যেমন কি এই হাদিসে রসুল্লাহ সাল্লাহাম বলেছেন তাই অন্য মানুষকে সাদকা বা দান প্রদান করার আগে মুসলিম ব্যক্তির নিজের এবং তার পোষ্যবর্গের জীবনযাত্রার সমস্ত খরচ বহন করা ওয়াজিব তাহলে ওয়াজেবকে ছেড়ে দিয়ে নফল কাজ করা চলবে না ওয়াজিব হচ্ছে আমি আমাকে যেন রক্ষা করি আমার সন্তান সন্ততিকে আমার বিবিকে অর্থাৎ আমার তত্ত্বাবধানে যারা আছে তাদেরকে আমি আগে রক্ষা করব তারপরে যদি কিছু বাঁচে বা কিছু আমার ক্ষমতায় থাকে তাহলে আমি সাদকা করব বা দান প্রদান করব জেনে রাখা দরকার যে মুসলিম ব্যক্তির জন্য এটা জায়েজ নয় যে সে নিজের পোষ্যবর্গকে ভিক্ষার পথে ছেড়ে দিয়ে স্বয়ং অন্য মানুষকে সাদকা বা দান প্রদান করবে আমি আমাকে ভিক্ষার পথে নামিয়ে দিলাম বা আমার পোষ্যবর্গকে ভিক্ষার পথে নামিয়ে দিলাম দান খায়রাত করার পর এটা কখনোই বৈধ নয় ইসলাম ধর্ম হচ্ছে সম্মান রক্ষা করার ধর্ম আপনার যাতে সম্মান হবে যাতে আপনি আপনার নিজের সম্মান রক্ষা করতে পারবেন সেই কাজটি করবেন আর নিজেকে এমন কাজের দিকে ঠেলে দিতে হবে না যাতে যাতে সম্মান নষ্ট হবে নিজের বা নিজেকে অপমানিত হতে হবে সুতরাং দান খায়রাতের কাজেও আমরাকে খেয়াল রাখতে হবে যে আগে নিজেকে রক্ষা করব তারপরে অন্যকে আমি দেব এটাই হচ্ছে শরীয়তের বিধিবিধান হ্যাঁ তবে যাদের ইমান খুব মজবুত যেমন আবু বাকার আল্লাহ তালানো ছিলেন তাদের বিষয়টি আলাদা একদা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কাছে তিনি জিহাদের জন্য সম্পদ সব কিছুই হাজির করে দিয়েছিলেন বাড়িতে যা কিছু ছিল তো আবু বাকার রবি আল্লাহ তালকে রসুল্লাহ সাল্লাহাম বললেন যে বাড়িতে কি রেখে এসছ তো রসুল্লাহ ইসলামকে তিনি উত্তর দিলেন যে বাড়িতে রেখে এসছি আল্লাহ এবং তদীয় রাসুলকে অর্থাৎ যা কিছু ছিল আমি সবই আপনার সামনে হাজির করে দিয়েছি হে আল্লাহর রাসুল বাড়িতে কিছুই রাখিনি অবশিষ্ট তো সম্মানিত ভাইরা আমার সম্মানিতা বোনেরা আমার দর্শক সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা ইসলামী আদব কায়দা মেনে চলব আর আমাদের যাতে জীবন সঠিক পন্থায় অতিবাহিত হয় সেই দিকে খেয়াল রাখব হালাল রুজি ইনকাম করব সঠিক পন্থায় আর নিজের পোষ্যবর্গের সম্মান রক্ষা করব তারা যেন ঠিকভাবে পানাহারের বস্তু পায় পোশাক পরিধানের বস্তু পোশাক যেন পায় পরিধানের যেন কাপড় চোপড় ঠিকভাবে পায় এটা খেয়াল রাখতে হবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু